আজাদির খুনে রঞ্জিত রাজপথ আর মায়ের অসুর অথই দরিয়া পেরিয়ে আসবে সোনালি দিন শহীদের তপ্ত রক্ত ধারের প্রতি কণাতে জেগে উঠবে এক এক ওমর আজকে ওমর পন্থীর দিকে দিকে প্রয়োজন পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপণ উষার রাতে অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরেছে সর্বহারা এক সাগর রক্ত চাই এক সাগর রক্ত চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই এক সাগর রক্ত চাই এক সাগর রক্ত চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই এক সাগর রক্ত চাই এক সাগর রক্ত চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান আমরা তো খালিদের উত্তর সুরি হর হামেশা তাদেরই পদ ধরে চলি আমরা তো খালিদের উত্তর সুরি হর হামেশা তাদেরই পদ ধরে চলি আমরা তো খালিদের উত্তর সুরি হর হামেশা তাদেরই পদ ধরে চলি খালিদের দর প্রয়োজন দিতে হবে ভাই এক সাগর রক্ত চাই এক সাগর রক্ত চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই এই জামানার উসামা বীর খালিদের মতো যার ভয়ে আমেরিকা কাপে থর থর এই জামানার উসামা বীর খালিদের মতো যার ভয়ে আমেরিকা কাপে থর থর এই জমানার উসামা বীর খালিদের মত যার ভয়ে আমেরিকা কাপে ধরা পার আমেরিকার কালো হাতে ভেঙে দেব ভাই বিধান বিধান মুসলিম নর নারী শক শ্রমিক বাতিলের ঝন্ডা কর সবে মিলে উচ্ছেদ মুসলিম নর নারী কৃষক শ্রমিক বাহিরে ঝন্ডা কর সবেরে উচ্চ মুসলিম নর নারী কৃষক শ্রমিক বাতিলের ঝন্ডা কর সবেরে উচ্চ আর কতদিন যেতে দেবে ভাই এক সাগর রক্ত চাই এক সাগর রক্ত চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই তালবে এলম আলম সমাজ কান পেতে সব শুনি আমরা তো করি দাবে নবীর উত্তর সুরি তালবে এলম আলম সমাজ কান পেতে সব শুনি আমরা তো করি দাবে নবীর উত্তর সুরি তালবে এলম আলম সমাজ কান পেতে সব শুনি আমরা তো করি দাবে নবীর উত্তর সুরি তাহলে দরজা বন্ধ কর ভাই এক সাগর রক্ত চাই এক সাগর রক্ত চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই তোমরা কি শোনো না মা বন্ধের আহারি আকাশ বাতাস করেছে মুখর তাদেরই আহাজারি তোমরা কি শোনো না মা বন্ধের আহারি আকাশ বাতাস করেছে মুখর তাদেরই আহারি তোমরা কি শোনো না মা বন্ধের আহারি আকাশ বাতাস করেছে মুখ তাদেরই আহাজারি জিহাদের প্রস্তুতি নিতে হবে ভাই এক সাগর রক্ত চাই এক সাগর রক্ত চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই इस्लामेर फौरज एक्टी नाम तार अल जिहद हर हमेशा फौरज था के नाम तार तरबियत इस्लामेर फौरज एक्टी नाम तार अल जिहद हर हमेशा फौरज था के नाम तार तरबियत इस्लामेर फौरज एक्टी नाम तार अल जिहद हर हमेशा फौरज था के नाम तार तरबियत जिहाद तरबियत नीचे होवे भाई একটা আলোর রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই একটা রক্ত চাই একটা আলোর রক্ত চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই রক্ত দিতে রাজি তবু খোদার বিধান কায়েম চাই